আনাস ইবনু মালিক রদিল্লাহ তালাহ হতে বর্ণিত এক ব্যক্তি জুমার দিন দারুল কাজা অর্থাৎ বিচার করার স্থান এর দিকের দরজা দিয়ে মসজিদে প্রবেশ করল এ সময় আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম দাঁড়িয়ে খুদ্া দিচ্ছিলেন লোকটি আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম এর দিকে মুখ করে দাঁড়িয়ে বলল হে আল্লাহ রসুল ধন সম্পদ নষ্ট হয়ে গেল এবং রাস্তাঘাট বন্ধ হয়ে গেল আপনি আল্লাহর নিকট দোয়া করুন যেন তিনি আমাদের বৃষ্টি দান করেন তখন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম দুহাত তুলে দোয়া করলেন হে আল্লাহ আমাদের বৃষ্টি দান করুন হে আল্লাহ আমাদের বৃষ্টি দান করুন হে আল্লাহ আমাদের বৃষ্টি দান করুন আনাস রদিল্লাহ তালাহু বলেন আল্লাহর কসম আমরা তখন আকাশের দিকে তাকিয়ে দেখলাম মেঘ নেই মেঘের সামান্য টুকরাও নেই অথচ সালা পর্বত ও আমাদের মধ্যে কোনো ঘরবাড়ি ছিল না তিনি বলেন হঠাৎ সালার ওপাশ হতে ঢালের মতো মেঘ উঠে এলো এবং মধ্য আকাশে এসে ছড়িয়ে পড়ল অতপর প্রচুর বর্ষণ হতে লাগলো আল্লাহর কসম আমরা ছয় দিন সূর্য দেখতে পাইনি এর পরের জুময়ে সে দরওয়াজা দিয়ে এক ব্যক্তি প্রবেশ করল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তখন দাঁড়িয়ে খুদ্া দিচ্ছিলেন লোকটি তার সম্মুখে দাঁড়িয়ে বলল হে আল্লাহ রসুল ধন সম্পদ ধ্বংস হয়ে গেল এবং রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে গেল কাজেই আপনি বৃষ্টি বন্ধের জন্য আল্লাহর নিকট দোয়া করুন আনাস রদিল্লাহ তাল্লাহ বলেন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম তখন দুহাত তুলে দোয়া করলেন হে আল্লাহ আমাদের আশেপাশে আমাদের উপর নয় হে আল্লাহ টিলা মালভূমি উপত্যকায় এবং বনভূমিতে বর্ষণ করুন আনাস রদিল্লাহ তালাহু বলেন তখন বৃষ্টি বন্ধ হয়ে গেল এবং আমরা বেরিয়ে রোদে চলতে লাগলাম শারিক রহমতুল্লা আলহী বলেন আমি আনাস রদিল্লাহ তালাহুকে জিজ্ঞেস করলাম এই লোকটি কি আগের সেই লোক তিনি বললেন আমি জানি না